কি বিপুল সৃষ্টি খোদার এই বন বনানি পাহাড় নদী সাগরের উর্মি দোলা চন্দ্র সূর্য গ্রহ তারা সবই তাঁর অপার মহিমা ধারণ করে আছে নয়নাভিরাম সৃষ্টির মাঝে হাসো তুমি মিটি মিটি নয়নাভিরাম সৃষ্টির মাঝে হাসো তুমি মিটি মিটি নয়নাভিরাম সৃষ্টির মাঝে হাসো তুমি মিটি মিটি হৃদয় জোড়ায় পড়ে তোমার এই অপরূপ্রিয় চিঠি এই অপরূপ্রিয় চিঠি এই অপরূপ্রিয় চিঠি এই অপরূপীয় চিঠি ঝরনা নদী সাগরের গানে সাগরের গানে বনানির দোলা ফুল সুঘ্রানে ফুল সুঘ্রানে ঝরনা নদী সাগরের গানে বনানির দোলা ফুল সুঘ্রানে বর্ণিত প্রেম সবুজ সোহাগে বর্ণিত প্রেম সবুজ সোহাগে হতবাক হয় দিঠি হতবাক হতবাক হয় দিঠি হতবাক হয় দিঠি হতবাক হতবাক হয় দিঠি নয়নাভিরাম সৃষ্টির মাঝে হাসো তুমি মিটি মিটি নয়নাভিরাম সৃষ্টির মাঝে হাসো তুমি মিটি মিটি হৃদয় জোড়ায় পরে তোমার এই অপরূপ্রিয় চিঠি এই অপরূপ্রিয় চিঠি এই অপরূপ্রিয় চিঠি এই অপরু চিঠি আকাশে জ্বালাও হাজারো প্রদীপ পরাও মেঘের শাড়ি গন্ধ অমল বাড়িত আহা হাসিনা হেনার বাড়ি আকাশে জ্বালাও হাজারো প্রদীপ পরাও মেঘের শাড়ি গন্ধ মোল বাড়ি তো আহা হাসনা হেনার বাড়ি তুমি বলো ডেকে আছি আমি আছি আছি আমি আছি দেখো তোমাদের কত কাছাকাছি কত কাছাকাছি তুমি বলো ডেকে আছি আমি আছি দেখো তোমাদের কত কাছাকাছি মিষ্টি বাতাস আকাশ মাটিতে মিষ্টি বাতাস আকাশ মাটিতে কত রূপার কত রীতি কত রূপ প্রেমার কত প্রীতি কত রূপার কত রীতি কত রূপ প্রেমার কত প্রীতি নয়নাভিরাম সৃষ্টির মাঝে হাসো তুমি মিটি মিটি নয়নাভিরাম সৃষ্টির মাঝে হাসো তুমি মিটি মিটি হৃদয় জুড়ায় পড়ে তোমার এই প্রিয় চিঠি এই প্রিয় চিঠি এই প্রিয় চিঠি এই প্রিয় চিঠি এই প্রিয় চিঠি এই অপরূপীয় চিঠি